जय विजितरिषिकवायुविरदन्तमुनस्तुरगं जय्यजतान्ति यन्तुमतिलोलमुपायकिद व्यसनसतामृतो समवहाय गुरोश्चरणं वणिज इवाज धरा जलधौ विजित ऋषि को वायुभिदंत मुनस्तुरगम जयतंते यंतमतिलोलोमुपाय खिद व्यसन सतामृत समय गुरोश्चरण बने जयवाज संत कृत कर्णधरा जलधौ शिशिल भक्ति सिद्धांत সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন অনেকেই সাধু বেশ গ্রহণ করেন কিন্তু বাস্তবিক পক্ষে তারা সাধু পথ থেকে অনেক অনেক দূরে অবস্থিত শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন অনেকেই সাধু বেশ গ্রহণ করেন কিন্তু বাস্তবিক পক্ষে তারা সাধু পথ থেকে বহু বহু দূরে অবস্থিত শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন হে মহোদয়গণ সাধু যেখানে সেখানে পাওয়া যায় না বহু দেশ বহু গ্রাম বহু শহর অন্বেষণ করে কাউর যদি কপালে জোর থাকে খুব ভালো সৌভাগ্য থাকে তাহলে এক বাস্তব সাধুর সন্ধান পাওয়া জেলে যেতে পারে আবার নাও যেতে পারে কপাল ভালো থাকলে হতে পারে বহু অন্বেষণ করে বহু চেষ্টা করে ভগবানের চরণে কাতর প্রার্থনা করার পর ভগবান যদি প্রসন্ন হন তাহলে আমার সঙ্গে এক বাস্তব সাধুর দর্শন হতে পারে তুলসীদাসজি এই জন্য পরিষ্কার জানিয়েছেন বিনা সৎসঙ্গ তারাই না কই ইত্যাদি কথা বলেছেন আর রাম কৃপা বিনা সুলভ না সই বিনু সৎসঙ্গ তরাই না কই রাম কপ কৃপা বিনু সুলভ না সোয় রাম কৃপাবিনু विनु সুলভ না সই আমরা মনে করলাম বোধ এমনিতেই পেয়ে গেলাম সাধু না সাধু পেতে গেল সন্ধান রামজির কৃপা দরকার ভগবানের কৃপা দরকার তারপর অনেক কপাল পোড়া আছেন যারা সাধু দর্শন হলো সাধু সঙ্গ হলো কথা শোনা হলো তারপরেও তাদের কপাল পোড়া তাদের কিছু হল না বহু দুর্ভাগ্য তাদের বহু অপরাধ করেছেন শিলা সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর বলেছেন কিছু রজস্তম ব্যক্তিগণের দ্বারা যে ধর্মীয় সংস্থা সংগঠিত হয় কিছু রজস্তম ব্যক্তিগণের দ্বারা যে ধর্মীয় সংস্থা গঠিত হয় তাতে কোনোদিনই আচারময়ী শিক্ষার প্রচার হতে পারে না কিছু জড়জগতের ব্যক্তি যদি সাধু সেজে কোনো একটা জায়গায় থাকেন রজস্তম প্রকৃতির তাদের দ্বারা জগতে কোনো আদর্শ প্রচার হতে পারবে না বরঞ্চ উল্টো হবে সমাজের লোক তাদের কীর্তিকলাপ দেখে তাদের ক্রিয়াকর্ম দেখে থুতু দেবেন থু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে বরং তাদেরকে তাদের ক্রিয়াকলাপ দেখে হাস্যাস্পদ ক্রিয়াকলাপ এগুলো দেখে থুতু মারবেন হাসি ওড়াবেন যার জন্য প্রচুর পরিমাণে হরি হরিকথা এবং হরি সংকীর্তনের দরকার হয়ে পড়েছে প্রচুর পরিমাণে আমাদের হরিকথা এবং হরিকীর্তনের দরকার হয়ে পড়েছে সেগুলো শোনা এবং বোঝা কিন্তু কোথায় হরিকথা হচ্ছে কোথায় হচ্ছে না এটা কে বুঝবে কোথায় বাস্তব হরিকথা হচ্ছে আর কোথায় হচ্ছে না এসব বোঝবার মতো যোগ্যতা মানুষের নাই সেই জন্য প্রচুর মানুষ প্রচুর ব্যক্তি তারা ভজনে আসছেন কিন্তু ঠকে যাচ্ছেন তারা প্রচুর পরিমাণে ভজনে আসছেন কিন্তু শেষে তারা ঠকে যাচ্ছেন কোনো কিছু পাচ্ছেন না আজকে এক সাধুর কথা আমি আলোচনা করব সকালে বলেছিলাম সাধু কখনো গায়ে লেখা থাকে না তার চরিত্র তার স্বভাব তার তেজ তার বীর্য তার ভজন বলে দেয় ইনি সাধু আজকে এমন একজন সাধুর কথা আলোচনা করব যা চারণোদ্দয় কৃষ্ণ মাথায় রাখেন ভগবান পরাৎপর অখিলেশ্বর স্বয়ং ভগবান কৃষ্ণ যার চরণোদ্দয়কে মাথায় স্থাপন করেন এমন এক সাধুর কথা আলোচনা করব যার কথা চিরকাল আমাদের স্মৃতিপটে থাকা উচিত কারণ ভগবানও তাই রেখেছেন গৃহস্থ হলে তিনি সাধু হবেন না লাল কাপড় পরলে সাধু হয়ে যাবেন এমন কোনো কথা নাই এরকম কথা আমাদের কোনো জায়গায় লেখা নাই শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন বাইরের বেশটা বড় কথা নয় বাইরে কে কি বেশ গ্রহণ করলো সেটা বড় কথা নয় কিন্তু বাস্তবিক তার ক্রিয়াকলাপ প্রমাণ করে দেবে তিনি সাধু কি অসাধু জগতের লোক সাধুর ডেফিনেশন জানেন না আর জানাও সম্ভব নয় সমস্ত জগৎ জুড়ে এরকম একটা অবস্থা বাস্তবিক সাধুর ডেফিনেশন কেউ জানতে পারছেন না তারা সঙ্গ করেন নাই তারা বোঝেন নাই অন্ধের মতো খালি সময় নষ্ট করেছেন যেটা শ্রীমদ ভাগবতী মহাপুরাণে প্রহ্লাদজী মহারাজ বলেছেন অন্ধা যথান্ধৈ রূপনীয় মায়ানম তেয়পি সুচতন্তা মরুধাম নেবাধ্যা অন্ধ যেমন আরেক অন্ধের দ্বারা পরিচালিত হলে কখনোই সে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না এক অন্ধ যদি আরেক অন্ধের দ্বারা পরিচালিত হয় সে যেমন কোনোতেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না লক্ষ্যস্থলে সেরকম আমাদের অবস্থা আমরা অন্ধ কিছু ব্যক্তি তাদেরকে বিশ্বাস করে আমরা অগ্রসর হচ্ছি যার জন্য আমরা কোনো কিছু বুঝতে পারছি না সমস্ত জগতের লোক ঠকে যাচ্ছে বড় আশ্চর্যের কথা গৃহস্থের বেশেও গৃহস্থের বেশ ধারণ করে রেখেছেন অথচ তিনি সাধুতায় চরমে উঠেছেন এরকম হাজার হাজার উদাহরণ আমাদের আছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যত পার্শ্বদগণ ছিলেন তাদের বেশিরভাগে গৃহস্থ ব্যক্তি ছিলেন কিন্তু তাদের গৃহস্থ ব্যক্তি বলা উচিত হবে না কেন নামে তারা গৃহস্থ ব্যক্তি ছিলেন তাদের গৃহের প্রতি কোনো আকর্ষণ ছিল না সর্বাঙ্গীনভাবে তারা শ্রী চৈতন্য চরিত চৈতন্যচন্দ্র চরণে ডেডিকেটেড সোল ছিলেন উৎসর্গীকৃত আত্মা এমনভাবে আত্মনিবেদন এমনভাবে সেবা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারে না যেভাবে চৈতন্য মহাপ্রভু পার্শ্বদগণ গৃহস্থলীলা করেছেন পরবর্তীকালে চৈতন্যের পার্শ্বদগণ যেমন ছিল ভক্তিবিনোদ ঠাকুর আদি এসছেন তারাও কিন্তু চৈতন্যের পার্শ্বদ মহাপ্রভুর কিন্তু এরা পরে এসছেন ভগবান পাঠিয়ে দিয়েছেন পরে শিবাস আঙ্গিনায় আমরা দেখেছি শিবাস আঙ্গিনায় শ্রী চৈতন্য মহাপু সংকীর্তন যজ্ঞ করতেন সেই সংকীর্তন যজ্ঞের আগুন এখনো আমরা জ্বালিয়ে রাখতে চাই আমরা গৌরীয় বৈষ্ণব বলে দাবি করি যদি সেই সংকীর্তন যজ্ঞের অগ্নি আমরা প্রজ্বলিত রাখতে না পারি আমাদের ভবিষ্যৎ বংশধর সমস্ত অন্ধ হয়ে যাবেন যেটা বর্তমানে দেখা যাচ্ছে একজনও পাওয়া যাচ্ছে না বাস্তবিক খুব কঠিন আছেন তারা আছেন লুকিয়ে আছেন এরকম একটা অবস্থার মধ্যে আমরা অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছি এটা চলতে দেয়া যেতে পারে না এটা হয় না সাধু সমাজ যত বাস্তব হবে সাধু সমাজ যত প্রখর হবে তত সমাজের অবস্থা তত মঙ্গলজনক হবে ভালো হবে আজকে আমরা আলোচনা প্রসঙ্গে এখানে এসছিলাম যে ভগবানের এক ভগবানের এক অন্তরঙ্গ সখা ভগবানের এক অন্তরঙ্গ সখা যাকে ভগবান চিরকাল হৃদয়তে স্থান দিয়ে রেখেছেন সমাজের লোক অর্থনৈতিক সমৃদ্ধির দিকে দৃষ্টি রেখে মানুষের মূল্যায়ন করে কার কত ধন আছে কার কত ঐশ্বর্য আছে এই সব বিচার করে তারা সমাজের মূল্যায়ন করে এই সমাজ মূর্খ সমাজ কিন্তু বাস্তবিক শাস্ত্রীয় বিচারে বলা হয়েছে যার যত পরিমাণে ভগবত চরণের শরণাপত্তি যত পরিমাণে তার ভগবানের প্রতি ভালোবাসা বাইরের দৃষ্টিতে তার কানাকড়িও নাই পয়সা নাই কিছু তিনি মাধুকরী বৃত্তির দ্বারা নিজের জীবনযাপন করেন তাকেই ভগবান বলছেন হ্যাঁ সেই বুদ্ধিমান সেই সবচেয়ে উঁচু আজ এমন একজন সাধুর কথা আলোচনা করব যিনি বাইরের দৃষ্টিতে অত্যন্ত দরিদ্র তিনি মাদুগুরি করে খান বিদুরজি যেমন খেতেন আমাদের আজকে শ্রী শ্রী শ্রী শ্রীরামা সুদামা বিপ্র যিনি ভগবানের অন্তরঙ্গ বন্ধু ছিলেন তার কথা আমরা আলোচনা করব পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন ভগবানের অনেক কথা তো আপনি আমাদেরকে শোনালেন দয়া করে আরও অদ্ভুত অদ্ভুত যে যে সমস্ত বীর্যবতী কথা আছে যে কথাগুলো শ্রবণ করলে হৃদয় বিগলিত হয় সেই সব কথা আমাদের কাছে দয়া করে আপনি কীর্তন করুন আমার শুনতে চাই দয়া করে বলুন শ্রী রাজবাচ ভগবান জানি চা মুকুন্দস্ব মহাত্মানহা বেরিজানি অনন্ত বেরিজস্ব স্রোতম ইচ্ছা মাহে প্রভু আমরা অনেক সুন্দর সুন্দর কথা ভগবানের আরও যেগুলো আপনি এখনো বলেন নাই সেসব কথা দয়া করে কীর্তন করুন কোন শ্রুত্যা সকেত ব্রহ্মণ উত্তম শ্লোক সৎকথা বিরামেত বিশেষজ্ঞ বিষণ্ণ কাম মার্গণে এই ভয়ঙ্কর কাম মার্গ সমস্ত জীবকে কলুষিত করে দিচ্ছে তাদেরকে অধপতিত করছে কাম ক্রোধ আদি স্বরেতে তারা বিদ্ধ হয়েছে বিষণ্ন হয়ে যাচ্ছে একে অপরের কষ্টের কারণ হচ্ছে এই ভূতগ্রাম একে অপরকে কষ্ট দেয় এই ভূতগ্রাম ভগবত সম্বন্ধে নিজেদেরকে দর্শন করে না বলে ভগবত সম্বন্ধে তারা দর্শন করে না বলে জগৎকে সেই কারণে তাদের মধ্যে লড়াই ঝগড়া কোনোদিনই বন্ধ হবে না সবচেয়ে বড় ভজনের গুপ্ত টেকনিক হলো কৌশল হলো সমস্ত জগতের যত কিছু আছে সব কিছুকে ভগবত সম্বন্ধে দেখতে শেখা that is the topmost secrecy of bhajan ভজনের অত্যন্ত গুপ্ত কথা সমস্ত ব্যক্তি সমস্ত বস্তু কৃষ্ণ সম্বন্ধে দর্শন করতে শেখো সমস্ত কৃষ্ণ সেবার উপকরণ তোমার কষ্ট তোমার নিজের কর্মফলে উপস্থিত হয়েছে কেই তোমাকে কষ্ট দিচ্ছে না শত্রুতার অবসান হোক উপনিষদ বেদান্ত অনেক মাঙ্গলিক কথা বলেছে সমস্ত বিশ্বে মঙ্গল ফিরে আসুক কিন্তু কই আসছে কারণ কেউ ভগবত সম্বন্ধে জগৎকে দর্শন করতে শেখে নাই উপনিষদ বারবার শিক্ষা দিয়েছিলেন কিন্তু কেউ সেই শিক্ষা গ্রহণ করেন আত্মা বা আরে দ্রষ্টব্য সতব্য নিদিধ্যাসিতব্য ইত্যাদি কথা আত্মা সম্বন্ধে আপনা আত্মা একে অপরের প্রিয় হয় জেনে রাখো লড়াই করো না যসমিন সর্বাণী ভূতানি আত্মৈব অভূত বিজানতাহা তত্র কোষ কো মোহ একত্তম অনুপশ্যত সমস্ত জগৎকে যদি তুমি আপনজন বলে দেখতে পাও সমস্ত জগৎকে ভগবত সম্বন্ধে তখন কে তোমার শত্রু কে তোমার মিত্র হবে সমগ্র জগৎকে যেদিন তুমি নিজের আপন নিজের মতো দেখতে শিখবে আত্মইব অভূত বীজানতহা নিজেকে যেমন হয় মানুষ দেখে আত্মইব অভূত বীজানতহা অপরকেও ঠিক দর্শন করবার যোগ্যতা কার হয়েছে একমাত্র পরম তেজিয়ান গুরু বৈষ্ণবগণ ছাড়া বাকি সাধারণ কাউরই এই যোগ্যতা লাভ হতে পারে না যার জন্য জগতে কোনোদিন অশান্তি বন্ধ হবে না লড়াই বন্ধ হবে না যেদিন শ্রী চৈতন্য মহাপুর কথা সবার কানে যাবে হৃদয়তে যাবে সেদিন মুহূর্তের মধ্যেই জগতে সমস্ত শান্তি ফিরে আসবে সত্যযুগ ফিরে আসবে সত্যযুগের থেকেও বেশি কিছু সত্যযুগেও লড়াই হয়েছিল সত্যযুগ থেকে বেশি কিছু ফিরে আসবে সত্যযুগে এমন কিছু না এখানে আমরা দেখলাম শ্রীরাম শ্রীরামা বিপ্র তিনি কৃষ্ণের চরণে অনন্য ভক্তি রাখেন তিনি ছোটবেলায় পড়াশোনা করেছিলেন ভগবানের সঙ্গে একসঙ্গে গুরুগৃহেতে পাঠ করেছিলেন পাঠশালার সাথী আর এখানে আমাদের পরীক্ষিত মহারাজ গুরুদেবের চরণে নিবেদন করছেন কে এমন আছে উত্তম শ্লোক ভগবানের কথা শুনতে চাইবে না অনর্গল এই কথা শ্রবণ করা দরকার সংসারের যে দাবানল প্রজ্বলিত হয়েছে সেই দাবানল থেকে রেহাই পাওয়ার জন্য the only way open before us আমাদের কাছে একটাই রাস্তা খোলা সেটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞতে তোমরা অংশগ্রহণ করো তোমরা আত্মনিবেদন করো এখানে স্ত্রী পুরুষ বলে কোনো ভাগ নেই বিচার করে দেখলে মায়েরা আগে সংকীর্তন করেছেন গৌরাঙ্গের কাছে যখন গৌরাঙ্গ ছোট বয়সে আবির্ভাব হয়েছিলেন তখন বাচ্চা গৌর হরি এরম বললে পরে বাচ্চা চুপ হয়ে যেত তাহলে কারা সংকীর্তন আগে করেছিল গৌরাঙ্গ মায়েদের দিয়ে আগে সংকীর্তন করেছিলেন যেই গৌর হরি এরম করবেন তখন বাচ্চা চুপ হয়ে যাবে গৌরাঙ্গ শিশু চুপ হয়ে যেতেন তখন থেকে সবাই জেনে গেল গৌরাঙ্গকে গৌর হরি হরে কৃষ্ণ এইসব বললে চুপ হয়ে যান এইভাবে সংকীর্তন গৌর আবির্ভাবের সঙ্গে সঙ্গে সংকীর্তন প্রবর্তন করেছিলেন সংকীর্তন পিতা তিনি কোন শ্রোতা সকিত ব্রহ্মণ উত্তম শ্লোক কথা বিরমে মেত বিশেষজ্ঞ বিষণ্ন কাম মার্গ নেই একে অপরের দুঃখের কারণে যে সংসার চক্রে ভ্রমণ করছে এখানে কোন মূর্খ আছে যে ভগবানের কথা কানে গেলে একবার তারপর আবার আর শুনব না বলে অনর্গল শুনবার ইচ্ছা জাগরুক হয় সেখানে কাতুর ভাই বলছেন এখানে যে সুতদেব গোস্বামী বলছেন নৈমি সারণ্যে বলছেন বিষ্ণুরাত অর্থাৎ পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গুরুদেবের কাছে এরকম ধরনের প্রশ্ন করার পর গুরুদেব প্রসন্ন হয়ে উত্তর দিতে আরম্ভ করলেন শ্রী সুতদেব গোস্বামী নৈমি সারণ্যে আঠাশি হাজার ঋষির সম্মুখে হরিকথা বলছেন তিনি বলছেন যেটা তিনি শুনেছিলেন পরীক্ষিত মহারাজ আর সুখদেব গোস্বামী হরিকথা হয়েছিল সুক্তাল ক্ষেত্রে সেখানে যা শোভন করেছিলেন সেইটি তিনি কীর্তন করছেন সেইটি তিনি আজ কীর্তন করছেন তাই এখানে বলছেন যে পরীক্ষিত মহারাজ গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে এই প্রশ্ন করেছেন যা আপনি অপূর্ব ভগবানের এই গুপ্ত কথা বলুন বীর্যবতী কথা আমরা শুনতে চাই শ্রী সুত গোস্বামী বলছেন বিষ্ণুর হাতে ন সম্পৃষ্ট ভগবান ভদ্রায়ণী বাসুদেব ভগবতী নিমগ্ন হৃদয় অববৃত শিল সুখদেব গোস্বামী যখন তাকে শিষ্য এভাবে প্রশ্ন করলো তখন বিগলিত হৃদয়ে প্রেমে বিগলিত হৃদয়ে উত্তর দিতে আরম্ভ করলেন বলে রাজন শোনো অদ্ভুত কাহিনী এক বলছি তোমায় কি সে সুখদেব গোস্বামী এবার বলছেন উত্তর দিচ্ছেন কৃষ্ণ শ্বাসীর কষা সখা কশ্চিত ব্রাহ্মণ ব্রহ্মবেত্তম কি বলছেন কৃষ্ণ শ্বাসীর সখা কশ্চিত ব্রাহ্মণ ব্রহ্মবিত্বম বিরক্ত ইন্দ্রিয়ার্থেশু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয় কৃষ্ণ স্বাসিত কৃষ্ণ স্বাসিত সখা কশ্চিত সখা কশ্চিত ব্রাহ্মণ ব্রহ্মবিত্তমাহা কৃষ্ণের একজন বন্ধু ছিল কৃষ্ণের একজন অত্যন্ত আপন বন্ধু ছিল খুব সুন্দর তিনি ব্রহ্মবিত্তম ছিলেন ব্রহ্মকে যিনি জানেন তাকে ব্রহ্মবিদ বলা হয় আর যিনি ব্রহ্মকে আরও ভালোভাবে জানেন তখন তখন বলা হয় ব্রহ্মবিত্তর আর তারপরে বলা হয় যদি ভাবে ব্রহ্মকে জানেন তখন বিত্তম ব্রহ্মবিদ ব্রহ্মবিত্তর ব্রহ্মবিত্তম পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এখানে বলছেন কৃষ্ণ সুহাসিত কৃষ্ণের একজন সখা ছিল কৃষ্ণ সুহাসিত সখা কশিত ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম তিনি ব্রাহ্মণ শুধু নয় ব্রহ্মবিত্তম ব্রহ্মবিদগণের মধ্যে শ্রেষ্ঠ আর তিনি বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রীয় কতগুলো উপাধি দেয়া হয়েছে কতগুলো উপাধি দেয়া হয়েছে তাকে বলছেন বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু ইন্দ্রিয়ের ব্যাপারে ইন্দ্রিয়গণ যে সমস্ত বিষয়গুলো লালসা করে লোভ করে তার এসব কিছু ছিল না বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু ইন্দ্রিয় অর্থেষু অর্থেষু যে ইন্দ্রিয়ার থেসু যেসব ইন্দ্রিয়গুলো আছে তারা রেসপেক্টিভভাবে যা যা চায় চোখটা দুর্গন্ধ জিনিস দেখতে চায় নাকটা দুর্গন্ধ জিনিস শুকতে চায় কান দিয়ে দূষিত কথা শ্রবণ করতে চায় ইন্দ্রিয়ের স্বভাবই কিন্তু তিনি বিরক্ত ইন্দ্রিয়ার থেসু সমস্ত ইন্দ্রিয়কে তিনি জয় করেছিলেন মানুষ তাকে বলা হয় যিনি জিতেন্দ্রীয় হন তাকেই বাস্তব মানুষ বলা হয় যিনি বিষয়ের গোলাম তাকে কোনোদিন বাস্তব মানুষ বলা হয় না মানুষ নাম অর্জন করতে গেলে প্রথমেই তাকে হতে হয় জিতেন্দ্রীয় এটা কেউ জানে না শিক্ষিত সমাজ কেউ জানে না যদি জিতেন্দ্রীয় না হয় কেন এই কথা বললেন আমি প্রমাণ করে দেব যদি জিতেন্দ্রীয় না হয় সে যত বড় শিক্ষিত হোক আর যত সম্ভ্রান্ত পরিবারের হোক সময়ে সময়ে সে এমন নোংরা কাজে জড়িয়ে পড়বে তখন তার লজ্জায় সীমানায় কত ব্যক্তি লজ্জায় নেবে গেছেন অত্যন্ত উঁচু বংশের হঠাৎ এমন জীবনে ইন্দ্রিয় লালসা হয়ে গেছে ইন্দ্রিয় দমন করতে পারেনি একটা নোংরা কাজের জন্য তার চরিত্র সমস্ত কলুষিত হয়ে গেছে সমস্ত চরিত্র তার দুর্গন্ধ হয়ে গেছে আর তাকে সমাজ আর মান্যতা দিতে পারবে সারা জীবন ভালোভাবে রইল একবার একটা নোংরা কাজ হয়ে গেল এমন কাজ যেটা জগতের লোক সমস্ত বলে এই দেখো চরিত্রহীন প্রত্যেকটা কথার মধ্যে গভীর রহস্য আছে এটা কোনো সামান্য একটা ছেঁদ ইমোশন নিয়ে আমরা আলোচনা করতে বসি না একটা ঠাকুরদার ঝুলি গল্প তা নয় যাদের যথেষ্ট বুদ্ধি আছে যাদের যথেষ্ট শিক্ষা দীক্ষা আছে তারাই এখানে আসবেন কোনো মূর্খরা এখানে আসবেন না যেগুলো মূর্খ সেগুলোকে শাস্ত্র বলা হয়েছে গাধা শাস্ত্র বলেছে শাস্ত্র আলোচনা করে গালা হয়েছে আমি সেগুলো ওগুলো উত্থাপন করব যদি কালকে সময় পাই কালকে এগুলো উত্থাপন করব শাস্ত্র ভাগবতী মহাপুরাণ কি বলেছে যস্যাত্ম যস্যাত্মবুদ্ধি কুণপে তিধাতুকে সধি কলত্রাদিষু ভৌম ইজ্জাদি ইত্যাদি শ্লোক কালকে আলোচনা করব যাদের জন্য এই কথাগুলো আলোচনা হলো তারা আসে না তারা লুকিয়ে থাকে তারা বিষয় জঞ্জালের মধ্যে মুখ ঢুকিয়ে থাকে যেমন ওই ছুঁচো ইঁদুর মুখ বিষয়ে মুখ তাদের জন্য কথা আলোচনা তারা আসে না যদি আমাদের মঙ্গল হয়ে যায় তখন কে দেখবে আমাদের মঙ্গল হয়ে গেলে আপনি দেখবেন এত বড় অধপতিত জীব সব বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত মহাত্মা জিতেন্দ্রীয় সমস্ত ইন্দ্রিয়ার অর্থেতে তিনি তিনি হচ্ছেন বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু অর্থাৎ জিতেন্দ্রীয় তিনি প্রশান্ত আত্মা বিরক্ত কোনো ভোগের বস্তু তাকে বললে তার আনন্দ লাগে না বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু কোনো ভোগের বস্তু দিলে যেগুলো গীতাতে বলা আছে বিজ্ঞান ভিত্তিকভাবে কিন্তু কাউ সৌভাগ্য ঘটে না গীতার এক একটা শব্দ কোনো মহাপুরুষের মুখ দিয়ে শুনে সেগুলো নিজের জীবনে পালন করা সারা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে গীতার শিক্ষা চৈতন্য মহাপ্রভু শিক্ষা কিন্তু কে গ্রহণ করছেন আমি জানি না গীতার প্রত্যেকটা শব্দ যদি কেউ আলোচনা করে নিজের জীবনে গ্রহণ করে এত বড় বিজ্ঞান আর জগতে কোনো দিন হবে না এভার গ্রিন সায়েন্স চিরকালের নবীন নতুন বিজ্ঞান যাকে পুরনো তোমরা কোনোদিন বলতে পারবে না কোটি কোটি জন্ম পরেও পুরনো বলা যাবে না যাকে চিরনবীন ভগবানের শিক্ষা কিন্তু কে গ্রহণ করতে পেরেছে জীবনে কেউ গ্রহণ করতে পারে পারলেও খুব কদাচিৎ একটা শব্দ বুঝতে পারেন সেখানে গীতাতে ভগবান বলেই দিয়েছিলেন সেখানে সব কথা ইহৈব তৈর ইত যে সাম সাম্যে স্থিত মানাহা এইখানে থাকতে থাকতে ত্রিগুণকে জয় করতে হবে তোমার ইন্দ্রিয়কে এই তুমি মনে করেছো চাটনি খাবে এখন আর মরার সময় তুমি বাজিমাত করবে অত সোজা নয় তুমি ভেবেছো এখন চাটনি খেয়ে নি পরে আমি মরবার সময় বাজিমাত করব হবে না অত সোজা নয় তাহলে সবাই করতে পারত তিলকমালা নিলেই হয় না ভগবানের ভজনে ডুবে যেতে হয় বিরক্ত ইন্দ্রিয়ার্থেশু প্রশান্ত প্রশান্ত আত্মা জিতেন্দ্রীয় তাকে বলা হয়েছে প্রশান্ত আত্মা তাকে বলা হয়েছে প্রশান্ত আত্মা শান্ত না আমাদের শাস্ত্র বলছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত এখানে বলছেন শান্ত না প্রশান্ত প্রকৃষ্ট রূপে শান্ত তাহলে তাতে কত বড় টাইটেল উপাধি কৃষ্ণ ভক্ত নিষ্কাম তাই জন্য শান্ত কিন্তু কৃষ্ণভক্ত নিষ্কাম শান্ত কিন্তু ইনি হচ্ছেন প্রশান্ত আত্মা শুধু শান্ত নয় প্রশান্ত আত্মা জিতেন্দ্র এরকম একজন একজন মহাপুরুষের কথা আলোচনা করতে বসেছি যাকে এই সমাজের দুর্গন্ধ দূষিত লোকগুলো যাকে জানতে পারবেন না কেন তার পয়সা নেই বাইরের দৃষ্টিতে তিনি কিছুই নেই তার কেন বলছেন যদৃচ্ছয়ে উপপন্নেন বর্তমান ও গৃহশ্রমী তিনি গৃহাশ্রম পালন করছেন গৃহাশ্রমেতে গৃহস্থ আশ্রমেতে রয়েছেন বাইরের দৃষ্টিতে আর ভগবত ইচ্ছায় যা যেদিন যা আসবে সেই অনুপাতে তিনি তার জীবন সেইটুকু গ্রহণ করে জীবন যাপন করেন কাউর থেকে কোনোদিন চাননি কিছু আমাকে বস্তু দিন সেবা করবার যাদের বিদ্যা বৃত্তি আছে তারা সেবা কোথায় করতে হয় কিভাবে করতে হয় তারা জানেন আর যারা নাম কেনার জন্য সেবা করবেন তারা ওই সেরামি সেবা করবেন যাদের বাস্তবিক সেবা বৃত্তি আছে তারা বুঝে শুনে জায়গা মতো ঠিক বুঝে সেবা করবেন আর যারা সেবা করার কোনো বৃত্তি নাই তারা সেবা কোনো দিনই তারা নাম কেনার জন্য সে এমন জায়গায় সেবা করব যেখানে আমার নাম চারিদিকে ঘোষণা হয় যে আমি আমি কত বড় সেবা করতে পারি মহারাজ সেবার দ্রব্য সাধুগুরু বৈষ্ণব মহাপুরুষের কাছে পৌঁছালে সেই সেবার উপকরণ ভগবত সেবা লাগে আর কোনো ঠগ জোচ্চোর চালাকি যারা করে তাদের হাতে দিলে পরে কোনোদিন ভগবানের সেবায় যাবে না মহাপুরুষগণের কাছে সেবার দ্রব্য দিলে সেটা বাস্তবিক সেবায় লাগে বাকি কাউর কাছে সেবায় লাগে না আমাদের এই শ্রীরামা বিপ্র তিনি যদৃচ্ছয় নেন বর্তমান গৃহস্বামী তার গৃহেতে যখন যা ভগবত ইচ্ছায় উপস্থিত হয় তাই দিয়ে তিনি জীবনযাপন করেন কাউর থেকে কোনোদিন কিছু চেয়ে সময় নষ্ট করেন না ভগবত ভজন আর তস্য ভাজ্যা তার যে পত্নী আছেন তিনি ক্ষুধাতে ক্লিষ্ট হয়ে সহ্য করেন স্বামী যেরকমভাবে সহ্য করেন স্ত্রীও সেরকমভাবে ক্ষুধা তৃষ্ণা সমস্ত সহ্য করেন ভালো করে কোনো মতে জীবনযাপন করেন সামান্য কিছু যদি কোনো বস্তু উপস্থিত হতো তা তিনি নিজের স্বামীকে ভগবত সেবায় দিয়ে সেটা স্বামীকে দিয়ে দিতেন স্বামীকে বলতেন আপনি ভোজন করুন নিজে না খেয়ে থাকতেন এরকম ধরনের তিনি ভার্যা ছিলেন সহধর্মিণী ছিলেন একটা মলিন একখণ্ড কাপড় তাও বিভিন্ন জায়গায় ছেঁড়া সেই কাপড়টা পরে তিনি জীবনযাপন করতেন একটা ময়েল মলিন কাপড় সেটাও বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে সেইটা পরে তিনি তার জীবনযাপন করতেন কোনোদিন বলতেন না স্বামীকে আমার ব্যবস্থা করুন বলছেন পতিব্রতা প্রতিম পাহ প্রাহ ম্লায়তা বদনে স্বা দরিদ্রম সিদ মানবই বেপ মানাভিগম্যচ তিনি একদিন এরকমভাবে স্বামীকে স্বামী নিষ্কিঞ্চন চিরকাল এভাবে কষ্ট পাচ্ছেন দেখে হঠাৎ কি জানি ভগবত ইচ্ছায় তিনি একদিন মুখ দিয়ে ফসকে বলে ফেললেন नोनु ब्रह्मण भगवत सखा साक्षात श्री यह পতি ব্রহ্মণশ্চ শরণ্যশ্চ ভগবান सात्वदर्शव বলেন স্বামীন হে পতি আপনার বন্ধু এই যে ব্রহ্মণদেব হে ব্রাহ্মণ ব্রাহ্মণ ভক্ত শরণাগত বৎসৎ সাক্ষাৎ লক্ষ্মীপতি সাত্তত শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ আপনার সখা অতএব হে মহারাজ যদি সাধুগণের পরমাশ্রয় তার নিকট গমন করুন করলে পরে তিনি ক্ষুধা দ্বারা অবসন্ন কুটুম্বের প্রতি আপনাকে এরম কষ্টে আর থাকতে দেবে না ভগবত ইচ্ছায় কোনোদিনই বলেননি আজকে ভগবত ইচ্ছায় একটা অপূর্ব লীলা হবে বলে স্ত্রীর মধ্যে এরম তার কোনো লালসা নেই ধন্দ পাবেন কিন্তু কেন জানি না আজকে তার শ্রীমুখ থেকে এই কথাটা বেরোলো স্বামীকে বলছেন আপনি কি জানেন আপনার বন্ধু আপনার বন্ধু লক্ষ্মীপতি সে তিনি এখন বর্তমানে রুক্মিণীপতি সত্যভামার প্রতি মহালক্ষ্মী রুক্মিণী তিনি আজকাল দ্বারিকাতে অবস্থান করছে আপনি তো জানেন তা তার কাছে গমন করুন দয়া করে যদি যান ভালো হয় नोनु ब्रह्मणो भागवत सखा साक्षात श्रीय पति ব্রাহ্মণশ্চ শরণ্যশ্চ ভগবান সাত্যতর সভা সাত্যতগণের শ্রেষ্ঠ তার কাছে আপনি যান তমু পৈহি মহাভাগ সাধুনাঞ্চ পরায়ণম তিনি সাধুগণের অত্যন্ত সুহিত তিনি সাধুগণের অত্যন্ত আপনজন তিনি সাধুগণের অত্যন্ত আপনজন তার কাছে যদি যান ভালো হয় তমুই তমু পহি মহাভাগ সাধুনাঞ্চ পরায়ণম দাসতি দ্রবিণম ভূরি সিদতে তে কুটুম্বিনী আপনি তো তৎ পরম বান্ধব পরম আত্মীয় বন্ধু আমার মনে হয় আপনি যদি যান আপনার সমস্ত সুদামা বিপ্র পরমহংস তিনি তিনি স্ত্রীর বাক্যে কোনো দোষ দর্শন করলেন না পরমহংসগণের স্বভাবই এই তিনি কখনো স্ত্রীকে এক্ষুনি যে বাক্যটা বললেন স্ত্রী তার দ্বারা তিনি পরমহংস বলে এর মধ্যে এক অপূর্ব রহস্য খুঁজে পেলেন যেমনভাবে যেমনভাবে কংস যখন ঠিক যেমনভাবে কংস যখন অক্রুরজি মহারাজকে বলেছিলেন আপনি দয়া করে ব্রজেতে যান সেখানে নন্দ উপানন্দ অধীনন্দ এদের সব নেমন্তন্ন করে আসুন আর কৃষ্ণ বলরামকেও নিয়ে আসবেন ওদেরকে বলবেন কৃষ্ণ বলরাম নিমন্ত্রণ রইল অক্রুর মহারাজকে কংস কংসের মতো নৃশংস ব্যক্তি কংসের মতো নৃশংস ব্যক্তি যখন অক্রুরীতিকে এরকম ধরনের কথা বললেন আপনি সকালবেলাই রওনা হন আপনার রথ প্রস্তুত আছে সকালবেলা আপনি রওনা হন গিয়ে কৃষ্ণ বলরামকে সমেত নন্দবাবা এবং সবাইকে ব্রজবাসীগণকে নিমন্ত্রণ করে আসুন আমার এই ধনুর্যজ্ঞে তারা নিমন্ত্রণ হয়ে আসুক এখানে অনেক রকম মজা কৌতুক যাগযজ্ঞ অনেক কিছু হবে মল্লযুদ্ধ হবে অনেক পুরস্কার আদি দেয়া হবে আপনি যান ওকলুরজি মহারাজ হ্যাঁ जी মহারাজ অক্রুরজি মহারাজ কোনোভাবেই উল্টো চিন্তা করলেন না ও ও হরিকথা শুনছে ওকে ছেড়ে দাও পৌপাদের সময় আপনারা বোকা পৌপাদের সময় চৈতন্য মঠে আমি এগুলো ছাত্রদের বিমলাপ্রসাদের সব ঘটনা দিয়ে দিয়েছি এখানে সব তন্ময় হরিকথা শুনছে জঙ্গল থেকে এক বিশদ সর্প সোজা চলে এলো এসে রামায় কুণ্ডলি বাই বসে রইল পৌপাত সবাইকে ইশারা করলেন চুপচাপ থাকো ও হরিকথা শুনতে এসছে কাউকে কিছু করবে না হরিকথা শুনলেন তারপর সে তার জঙ্গলে চলে গেল এগুলো সাধারণ ব্যক্তি বোঝে না বড় আশ্চর্য কথা এই কথা বললে লোকে বুঝতে পারবে না অনুভবের কথা বড় আশ্চর্য কথা এখানে অখরুলজি মহারাজ যখন এরকম কংসের দ্বারা প্রেরিত হলেন অক্রুর মহায় আনন্দে নাচছেন বলছে আজ আমার কাছে কংস গুরু কংস আমার গুরুর কাজ করলো আমি তো নিজের ইচ্ছাতে আমি ব্রজধামে যেতে পারবো না কারণ আমি গেলেই বলবে মারবে আমাকে আমাকে বলবে নিশ্চয়ই তোমার কিছু ষড়যন্ত্র আছে তুমি ওখানে যাওয়ার চেষ্টা করছো কেন আজকে কংস নিজে আমাকে পাঠাচ্ছে আজকে কংস নিজে আমাকে পাঠাচ্ছে কৃষ্ণ দর্শনের জন্য তাহলে কৃষ্ণ কৃষ্ণ দর্শনের জন্য আমাকে পাচ্ছে কৃষ্ণ এবং বলরাম সাত্যতম পতি যার দর্শনের জন্য অনন্ত ব্রহ্মাণ্ড অপেক্ষা করে থাকে আজকে তার দর্শনের জন্য আমি যাচ্ছি আমার কত সৌভাগ্য কংস আজকে আমার গুরুর কাজ করলেন কংস যদি না পাঠাতেন আমার কৃষ্ণ দর্শন হতো না সেরকম এই সুদমা বিপ্র তিনি স্ত্রী বললেন যদি শুকনো বৈরাগ্য হতো তাহলে সঙ্গে সঙ্গে রেগে যেতেন তুমি জানো না আমার কত বড় বৈরাগ্য তুমি আমাকে ধন দৌলতের জন্য দাঁড়িকা পাঠাচ্ছ লজ্জা করে না কিন্তু তিনি একথা বলেননি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার মাথায় এলো আজ আমার স্ত্রী গুরুর কাজ করছে আমাকে কৃষ্ণের সঙ্গে মিলন করবার জন্য বলছে দ্বন্দ্বলতের ব্যাপার তার মাথায় এলো না ওটা বলেছে কিন্তু আসল কথাটাকে পরভংশ কি করেন দুধ আর জলে মিশিয়ে দিলে দুধটাকে নেন আর জলটাকে ছেড়ে দেন পরমাংশ ব্যক্তির ধর্মই এই যে যত কথা বলবেন তার সঙ্গে সার কথাটা নিয়ে আপনাকে আশীর্বাদ বাহ ভালো কথা বলেছি শুধু আমি পরমাংশ তিনি স্ত্রীর ওই কথাটায় বহুমানন করলেন আজ আমার কৃষ্ণ দর্শন হবে আমার স্ত্রী আজকে যেন মনে হচ্ছে গুরুর কাজ করলে আমাকে প্রেরণা দিচ্ছে যাও কৃষ্ণর সঙ্গে দেখা করো স্ত্রী এভাবে কথা বলছেন তমু পৈহি মহাভাগ সাধুনাঞ্চ পরায়ণম দাসতী দ্রবিণম ভূরি সিদতে তে কুটুম্বেনে আস্তে অধুনা দারাবত্যাম বহুজ বৃষন্ধকেশ্বর স্মরত পদকমলানি স্মরত স্মরত পাদ কমলম আত্মনম অপিজতি স্মরত পাদ কমলম আত্মনম অপিজতি বলছেন যার চরণ চিন্তা করলে ভগবানের চরণ কমল যদি বাস্তবিক কেউ এখানে চিন্তা করতে শেখে পারবে না আর যদি পারে সৌভাগ্য খুলে যায় পারতেও পারে যদি এইসব হরিকতা তার কানে ঢুকে থাকে হৃদয় নির্মল হয়ে থাকে একদিনের হরিকথাতে নির্মল হয়ে যাবে একদিন নয় এক ঘন্টাও নয় দশ মিনিটের এরকম হরিকথা যদি আলোচনা শোনে সঙ্গে সঙ্গে হৃদয় নির্মল হয়ে যায় যদি অপরাধ না থাকে আর বহু অপরাধ থাকলে কাজ হয় না মহাপুরুষের মুখে হরিকথা শোনেও কাজ সেখানে বলছেন যে ভগবানের চরণ কমল চিন্তা করলে পরে ভগবান নিজেকে দান করেন ভগবানের চরণ কমল যে চিন্তা করতে পারে তাকে ভগবান নিজেকে দান করে দেন আত্মানম অপি যচ্ছতি ভগবান বললেন আম আমি আর নিজেকে দিয়ে দিলাম তোকে যা কেউ কি চিন্তা করতে পারে পারে না আসেই না মাথায় পুরীতে জগন্নাথ পুরীতে শ্রীমন মহাপ্রভু চরণ চিহ্ন আছে কজন এখানে আছে সেইগুলো চিন্তা করে রোজ আছে কেউ খালি সমাজ সংসারের খালি লাভ লোসকান এগুলো নিয়ে পড়ে রয়েছে তারা ভক্তি বলে কোনো কিছু বুঝলো না অনুভব করলো না সংসারের প্রফিট অ্যান্ড লস এটা নিয়ে পড়ে রয়েছে তারা ছেলের কি হচ্ছে মেয়ের কি হচ্ছে কত টাকা এলো কত টাকা গেল কৃষ্ণ চিন্তা করবে সব অত সোজা কৃষ্ণ সস্তা হয়ে গেছে এখানে বলছেন ওই জন্য যে স্মরত পাদ কমলম আত্মালম্য পিজচ্ছতি যার চরণ কমল চিন্তা করলে পরে ভগবান আত্মানামা পিজচ্ছতি ভগবান বলে যা আমি নিজেকে দিয়ে দিলাম যা তোকে পারবে কেউ চিন্তা করতে ভগবানের চরণ কমল ভগবানের চরণ কমল অধ্যায় কে চিন্তা করতে পারবে যিনি চিন্তা করতে পারেন সেই মহামহাপুরুষ অনর্গল সবসময় ভগবানের ভগবানের সেই চরণ কমলকে চিন্তা করছেন ভগবানের চিন্তায় বিভোর হয়ে রয়েছেন নেশাগ্রস্ত হয়ে রয়েছেন এখানে সুদামা বিপ্র এবার তৈরি হচ্ছেন সুদামা বিপ্র বলছেন যে তোমার কাছে কিছু আছে নাকি বন্ধুর কাছে যাব বন্ধুর কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয় তো কিছু নেই তোমার কাছে কিছু আছে তাহলে দাও আমি তাহলে বন্ধুর কাছে যাই শুধুমাত্র বিপ্রে খালি একটাই আনন্দ খালি সমস্ত হৃদয় যদি একটা আনন্দের হিল্লল আনন্দের লহর উঠেছে সেটা কি অয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম কি বলছেন আমার লাভ হবে কি উত্তম শ্লোক ভগবানের চরণ দর্শন করবো अयम ही परम लाभो উত্তম শ্লোক দর্শনম আমার উত্তম শ্লোক ভগবানের সঙ্গে দর্শন হবে এটি তো আমার পরম লাভ দ্বন্দ্বলোতের কথা উনি ভাবেন স্ত্রী বলেছে বলেছে তার কিন্তু মাথায় ওসব ঢোকেনি একটাই চিন্তা স এবং বিপ্র বহুসহ পার্থিত মুহু যখন স্ত্রী বহু বলল সে স্বামীন হে পতি আপনি যান না একবার কৃষ্ণের সঙ্গে দেখা করে কতদিন ধরে তো দেখা নেই আপনার ইতি সঞ্চিন্ত কি চিন্তা আমার তো পরম লাভ হবে কৃষ্ণের দর্শন হবে এখানে তো আমি কৃষ্ণের বিগ্রহ পুজো করছি আর ওখানে সাক্ষাৎ কৃষ্ণের সঙ্গে দর্শন হবে ইতি সঞ্চিন্ত এরকম ধরে মনে মনে চিন্তা করে আহ্লাদিত হলেন ইতি সঞ্চিন্ত মনসা গমনায় গমনায় মতিম দধে ইতি সঞ্চিন্ত এইভাবে সম্যক রূপে মনে চিন্তা প্রস্তুত করলেন না ঠিকই বলেছে যাওয়া উচিত ইতি সঞ্চিন্ত মনসা গমনায় ও মতিম দধে অর্থাৎ যাওয়ার জন্য মনে সংকল্প করে ফেললে হ্যাঁ আমি যাবো